أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وقال سبحانه أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه وقال سبحانه إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি সমস্ত মখলুকাতের একক রব যিনি সমস্ত আকাশ সমূহের একক রব যিনি বিস্তীর্ণ জমিন সমূহের একক রব রব হয়ে যিনি প্রত্যেকটা মাকলুককে তাদের পথ বাতলে দিয়েছেন যে রব আমাদের জন্য হেদায়েতের দিশা দান করেছেন সেই রবেরই প্রশংসা আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাত সালাম আমাদের প্রিয় নাবি প্রিয় রসুল প্রিয় ইমাম প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের প্রতি আল্লাহ তালা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে পৃথিবীর মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাত মুক্তি পরকালীন সফলতা সেই রাসূলের প্রতি সালাতু সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আমাদের আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিরোনাম হচ্ছে হেদায়েত হেদায়েত হেদায়েত শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা পথে পৌঁছে দেওয়া পথে পৌঁছে দেওয়া গন্তব্যে পৌঁছে দেওয়া ইসাল ইলাল মাতলুব গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া অথবা গন্তব্যের পথকে প্রদর্শন করা গন্তব্যের রাস্তা আমার গন্তব্য এখন গুলিস্তান হয় কেউ আমাকে নিয়ে গুলিস্তানে পৌঁছে দিবেন আমি চিনি না জানি না অথবা কেউ আমাকে গুলিস্তানের রাস্তাটা দেখিয়ে দিবেন যে এখান থেকে গুলিস্তান এভাবে যেতে হয় বিশ্বস্ত সূত্রে বিশ্বস্তভাবে নির্ভেজালভাবে কেউ আমাকে এই রাস্তাটি দেখিয়ে দিবেন আর আমি হয় যে আমাকে পৌঁছে দিচ্ছেন তার এই পৌঁছে দেওয়াটাকে আমি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিব অথবা যে আমাকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন তার এই দেখিয়ে দেওয়াটাকে আমি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিব এটা হচ্ছে হেদায়ত পথে পৌঁছে দেওয়া গন্তব্যে পৌঁছে দেওয়া অথবা গন্তব্যের রাস্তা দেখিয়ে দেওয়া এবং যে পৌঁছে দিলেন অথবা যে দেখিয়ে দিলেন সেটাকে আমি গ্রহণ করে নেওয়া সন্তুষ্ট চিত্তে তা হচ্ছে হেদায়ত পথ প্রদর্শন অথবা গন্তব্যে পৌঁছে দেওয়া হেদায়ত এই অর্থে হেদায়ত বলা হয় সেই পথকে সেরাই অর্থে হেদায়ত বলা হয় সেই পথকে যে পথ মানুষের জীবনের জন্য একমাত্র পথ যে পথ মানুষের জীবনের জন্য একমাত্র পথ যে পথটি শুরু হয়েছে মানুষকে সৃষ্টি করার থেকে নিয়ে যখন মানুষকে সৃষ্টি করা হলো রুহের জগতে সেখান থেকে যে পথের সূচনা হয়েছে সেখান থেকে সূচনা সেখান থেকে সূচনা হলো তারপরে সে আসলো কাদামাটি পানিতে সেই কাদামাটি পানি থেকে পুরুষের শুক্রাণুতে এবং নারুর নারীর শুক্রাণুতে এরপরে সে পথের সূচনা হলো মায়ের জরায়ুতে তারপরে সে পথ চলতে থাকলো জরায়ু থেকে মায়ের পেটের মধ্যে সেখান থেকে আসলো পৃথিবীতে এই পৃথিবীতে আসার পরে কিশোর জীবন তারপরে হচ্ছে যুবক জীবন তারপরে বার্ধক্যের জীবন তারপরে হচ্ছে মৃত্যু মৃত্যুর পরে তার কবরের জীবন কবর থেকে নিয়ে হাসরের জীবন হাসর থেকে নিয়ে তার হিসাব নিকাশের জীবন হিসাব নিকাশ থেকে নিয়ে তার জান্নাত অথবা জাহান নাম পর্যন্ত জীবন এই যে দীর্ঘ পথ পরিক্রমা এই দীর্ঘ পথ পরিক্রমাতে যিনি কাউকে গন্তব্যে পৌঁছে দেন অথবা এই পথের রাস্তাটুকু মানুষকে পথ নির্দেশনা দান করেন এর নাম হচ্ছে হৃদায়ত সেটাই হচ্ছে এর নাম হচ্ছে মানুষের সৃষ্টির সূচনা থেকে নিয়ে তার একেবারে বিলীন হয়ে যাওয়া পর্যন্ত আবার পুনরুত্থান হওয়া এবং তার জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়ে যাওয়া পর্যন্ত যে রাস্তাটা তাকে এই পর্যন্ত পৌঁছে দেয় তার নাম হচ্ছে এই হেদায়ত মানুষের জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে দুটি একটা কল্যাণকর আর একটা হচ্ছে অকল্যাণকর একটা কল্যাণকর আর একটা অকল্যাণকর কল্যাণকরটাকেই মানুষকে আল্লাহ তালা গ্রহণ করার জন্য আদেশ করেছেন আর অকল্যাণকর পথটাকে অকল্যাণকর হৃদায়তটাকে বর্জন করার জন্য আল্লাহর পক্ষ থেকেও আদেশ রয়েছে উভয়টারই আদেশ রয়েছে একটাকে বর্জন করো আরেকটাকে গ্রহণ করো বর্জন করো গ্রহণ করো যদি বর্জন করতে পারো তাহলে তোমার এই হৃদায়তটা থাকবে কল্যাণ আর কল্যাণ কল্যাণ আর কল্যাণ চির কল্যাণের মধ্যে তুমি বসবাস করবে চিরকল্যাণের মধ্যে দুনিয়ার যে জীবনের যে তিনটা চারটা ধাপ এই তিন চারটা ধাপের মধ্যে তুমি থাকবে কল্যাণের ভিতরে এরপরে তুমি কবরের জীবনেও থাকবে কল্যাণের মধ্যে আখেরাতের জীবনে থাকবে কল্যাণের মধ্যে হাসর নাসরের জীবনে থাকবে কল্যাণের মধ্যে এরপরে হিসাবের সময়ও থাকবে কল্যাণের মধ্যে হিসাবের পরে তুমি থাকবে ডান হাতে আমল নামা নিয়ে তুমি সোজা চলে যাবে কল্যাণ আর কল্যাণ সালাম সালাম সালামাত সালামাত সালামাতের মধ্যে তুমি প্রবেশ করবে সালামাতের মধ্যে তুমি প্রবেশ করবে যদি কল্যাণটাকে তুমি গ্রহণ করো আর যদি অকল্যাণটাকে গ্রহণ করো তাহলে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসলে আসার পরে নির্ধারিত বয়স যখন পার করছো তারপর থেকে তোমার জীবনের জন্য অকল্যাণ আর অকল্যাণ দুনিয়ার জীবন নিরাপত্তাহীনতার জীবন দুনিয়ার এই জীবনটাকে তোমার এই দুনিয়ার জীবনটাকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে এর এই জীবন হচ্ছে কাল আম চতুষ্পদ জন্তুর মতো বরং তার চাইতেও নিকৃষ্ট জন্তুর মতো হবে তাদের এই জীবন যদি অকল্যাণ পথকে তারা নির্ধারণ করে চতুষ্পদ জন্তু বা তার চাইতেও নিকৃষ্ট সে নিরাপত্তাহীন হয়ে পড়বে সে দারিদ্রতার মধ্যে প্রবেশ করবে সে অসম্মানের মধ্যে প্রবেশ করবে সারাক্ষণ তার ভিতরে অস্থিরতা থাকবে সারাক্ষণ সেই ব্যক্তি অশান্তির মধ্যে বসবাস করবে এই অশান্তি করতে করতে তার জীবনটা একেবারে অশান্ত হয়ে শান্তি ছুটে যেতে যেতে যেতে যেতে একটা পর্যায়ে সে মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে শুরু হবে তার চিরকালীন অশান্তি চিরকালীন অশান্তি সেখান থেকে আর সে কখনোই বেরোয় আসতে পারবে না অশান্তি আর অশান্তি নিরাপত্তাহীনতা আর নিরাপত্তাহীনতা দারিদ্রতা আর দারিদ্রতা দুনিয়ার জীবনেও তার দারিদ্রতা আখেরাতের জীবনেও তার দারিদ্রতা অকল্যাণ আর অকল্যাণ তো এ হচ্ছে হৃদায়ত কল্যাণকর পথ এ হচ্ছে হৃদায়ত মানুষের জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে আবার পরবর্তী সকাল পর্যন্ত পুরোটাকে যেটা পরিচালনা করে এককভাবে যে পথ পরিচালনা করে এককভাবে যে পথ তাকে এই কল্যাণকর পথের দিকে দিক নির্দেশনা দান করে পরিচালনা করে দিক নির্দেশনা দান করে সেটা হচ্ছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটা বিষয় পৃথিবীতে মানুষ অনেক কিছু না চাইতে পেয়ে যায় না চাইতে অনেক কিছু পাবে অনেক কিছুই পাবে না চাইতে এমন অসংখ্য কিছু আছে যেমন আমি পৃথিবীতে আসলাম আমি কি কখন আল্লাহর কাছে চেয়েছি তুমি আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাও কে এমন আছে যে পৃথিবীতে আসার জন্য আল্লাহর কাছে হরতাল অবরোধ করেছে আল্লাহ আমি পৃথিবীতে যেতে চাই মায়ের পেট আর ভাল লাগতেছে না আমার কাছে অথবা রুহের জগতে আল্লাহ আরে এখানে ভাল লাগতেছে না আমাকে একটু দুনিয়াতে পাঠাও কে এমন আছে যে চেয়ে এসেছে পৃথিবীতে অথবা পুরুষ হতে চাই আল্লাহ আমি মহিলা হতে চাই না কে আছে আমার যে আল্লাহ আমি পুরুষ হতে চাই আমি মহিলা হতে চাই না অথবা আমি মহিলা হতে চাই পুরুষ হয়ে পৃথিবীতে থাকতে চাই না কে আছে এমন যে নিজেরটা নিজে চেয়ে নিয়ে এসেছে অথবা এমন কে আছে যে জন্মের পরে আল্লাহকে বলেছে যে আল্লাহ এই খিচুড়ি মিচুড়ি এই হাড্ডি মাংস এগুলো খেতে আমার ভালো লাগবে না তুমি আমার জন্য দুধের ব্যবস্থা করে দাও এমন কে আছে আল্লাহ এই দাঁত ছাড়া চলছে না আমাকে দাঁত দাও আল্লাহ এই চোখগুলো এমন কেন আমাকে ওই রকম দাও অথবা তুমি কেন চোখটা এখানে দিয়েছো ওখানে দাও এমন কে আছে কেউ চায়নি কোনো মাকলুকের এই এখতিয়ার ছিল না সে চায়নি সে চায়নি না চাইতে সে পেয়ে গিয়েছে না চাইতে সে পেয়ে গিয়েছে এরপর দুনিয়ার জীবনে অসংখ্য কিছু আসবে অসংখ্য কিছু আসবে আমি যখন বাচ্চা ছিলাম আমি কি কোনোদিন আল্লাহর কাছে আবেদন করেছি আল্লাহ আমাকে তুমি যৌবনে দিয়ে দাও না চাইতে যৌবন চলে এসেছে আবার বার্ধক্যে মানুষ পৌঁছাচ্ছে কোনোদিন চায় মানুষ বুড়ো হতে কিন্তু পৌঁছে যাচ্ছে সে পেয়ে যাচ্ছে না চাইতে মানুষের জীবনে অসংখ্য কিছু আসে স্বামী স্ত্রী চায় না তারপরে বাচ্চা হয়ে যায় একটার পর একটা তারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছে তারপরে বাচ্চা চলে আসতে চাচ্ছে না চায় না অনেকে সম্পদ চায় না তারপরে সম্পদ চলে আসে যেমন পিস সাহেবরা মানুষের কাছে বলে চাই না বাবা টাকা পয়সা দুনিয়ার কানা করি এই সেই অথচ দুনিয়া সবচেয়ে বড় লোক হচ্ছে ওরা সারাক্ষণ খালি হাতে এইভাবে দিয়ে রাখে না না চাইতে অনেক কিছু পেয়ে যাচ্ছে বাবা দশ লাখ টাকার মালিক যেখনই মরে যাচ্ছে একটা মাত্র সন্তান সে দশ লাখ টাকার মালিক হয়ে যাচ্ছে অথচ ওর আশাও ছিল না যে এত কিছু মালিক হবে না চাইতে দুনিয়াতে মানুষ অনেক কিছু পাবে খেয়াল রেখে না চাইতে মানুষ অনেক কিছু পাবে সম্পত্তিও পাচ্ছে না চাইতে অনেক বড় সম্মানের অধিকারী হচ্ছে না চাইতেই হচ্ছে কিন্তু হৃদায়ত এমন একটা বস্তু কল্যাণকর হৃদায়ত যেটা এমন একটা বস্তু যা আল্লাহর কাছে না চাইলে কেউ কোনোদিন পাবে না না চাইলে কেউ কোনোদিন পাবে না আর চাইলেও চাইতে হবে একমাত্র হৃদায়তের মালিকের কাছে কারণ এটা তার মালিকানায় রয়েছে এটা হুজুরের মালিকানায় নয় এটা ইমামের মালিকানায় নয় এটা আমিরের মালিকানা নয় এটা মুজাহিদের মালিকানায় নয় এটা নেতার মালিকানায় নয় যে নেতা চাইলো আর হেদায়ত দিয়ে দিল এটা আল্লাহর মালিকানায় না চাইলে কেউ পাবে না আবার যদি নির্দিষ্ট মালিকের কাছে না চেয়ে অন্য মালিকের কাছে চায় তাও পাবে না অন্য মালিকের কাছে চাইলেও পাবে না নির্দিষ্ট মালিকের কাছে চাইতে হবে নির্দিষ্ট মালিকানা যাবে অন্যের কাছে যদি চাই তাহলে অন্যের হেদায়ত পাবো আমির সাহেবের কাছে যাবেন তো আমিরের হেদায়ত পাবেন নেতার কাছে যাবেন তো নেতার হেদায়ত পাবেন পীরের কাছে যাবেন তো পীরের হেদায়ত পাবেন ইমামের কাছে যাবেন তো ইমামের হেদায়ত পাবেন সমাজপতিদের কাছে যাবেন তো সমাজপতির হেদায়ত পাবেন অর্থনীতিবিদের কাছে যাবেন তো অর্থনীতিবিদের হেদায়ত পাবেন আর প্রকৃত হেদায়ত যদি চান তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ সেই হেদায়ত দিবেন সেই দায়িত্বের মালিক হচ্ছে একমাত্র আমি চাইতেও হবে আবার নির্দিষ্ট জায়গাতে চাইতে হবে আর নির্দিষ্ট জায়গাতে চাইলে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে নাকি চাইলে দিবেন দয়া করে দিয়ে দিবেন বাধ্য থাকিবেন এমনটা নয় দয়া করে তিনি দিয়ে দিবেন আর এই চাওয়াটা কার জন্য আমাদের জন্য শুধুমাত্র শুধুমাত্র আমাদের জন্য যে আমরা দুর্বল মানুষ দুর্বল ইমানদার আখেরি জামানার আখেরি উম্মত তারপরে বনি ইসরায়েলের নবীদের চাইতে মর্তবা বেশি লাইল্লাহ নাউজবিল্লা তুতুমারি ওর ওই কথার উপরে কোথায় নবীর রসুল কোথায় এই আখেরি জামানার উম্মত ইমান আমলের মেহনতের নামে এই উম্মতকে বনি ইসরায়েলের নবীদের সাথে মিলাচ্ছে সাফিরুল্লাহ আলহিম মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যে এই উম্মতের আদনা দরজার একজন মানুষ বনি ইসরায়েলের নবীদের চাইতে বেশি মর্তবা রাখে ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন শয়তানের শয়তানি কত দূর পর্যন্ত পৌঁছেছে কত দূর পর্যন্ত পৌঁছেছে শয়তানের শয়তানি ইবলিশও এই কথা বলবে না যে কথাগুলো এরা বলছে ইমান আমলের নামে ইবলিশের আছাড়ি এটা কার জন্য শুধুমাত্র উন্মতি চাইবে শুধুমাত্র মানুষই চাইবে আর নবী রসুল্লাহ চাইবে না না বিষয়টা না হেদায়ত নবী রসুলকেও চাইতে হবে নবীর রসুল্লাহ চাওয়ার পরে আল্লাহ তালা হেদায়ত দেয় নবীর রসুলটাও হেদায়ত চাইতে হবে আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে মাত্র দুইজন নবীর রসুলের উপমা পেশ করবো অসংখ্য নবীর রসুলের উপমা রয়েছে আনুল কারিমে হেদায়ত নবীকেও চাইতে হবে নবী না চাওয়া পর্যন্ত সে হেদায়ত পর্যন্ত যেতে পারছে না আর নবী না চাইলে যদি হেদায়ত না পায় আমরা না চাইলে কি করে পাবো হেদায়ত অথচ যেই পথের উপরে আছি মনে করছি যে এইটাই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কারেক্ট আমি যে পথে আছি আল্লাহর কাছে আর দোয়া করে না যে আল্লাহ তুমি প্রকৃত হৃদায়তের উপর আমাকে নিয়ে যাও এই তো আল্লাহর কাছে করে না আমি অমুক দলে আছি আমি একমাত্র কারেক্ট আমি খেলাফতের আন্দোলন করি এটাই কারেক্ট আমি হুকুমতের আন্দোলন করি এটাই কারেক্ট আমি এই কল্পিত জেহাদি আন্দোলন করি এটাই কারেক্ট আমি ইমামের অনুসরণ করি এটাই কারেক্ট আমি আহলে হাদিস এটাই কারেক্ট প্রত্যেকেই বলছে যে এটাই কারেক্ট এটাই কারেক্ট এই দায় দায়িত্বটা আল্লাহর উপরে ছাড়ছে না যে আল্লাহ তুমি আমাকে সত্যিকার অর্থে হেদায়তের পথে পৌঁছে দাও আমি জানি না আমার জ্ঞানের কমতি আছে আমার অজ্ঞতা আছে আমার সমস্যা আছে আমার জ্ঞানের ঘাটতি আছে আল্লাহ তুমিই ভালো করে জানো যে কোনটা প্রকৃত আল্লাহ তুমি আমাকে পৌঁছে দাও এটা করছে না আবার হেদায়তের গাইড বুক আল্লাহ সুহান ও তাহলে যেটা দিয়ে দিয়েছেন সেটার কাছেও এসে খুঁজছে না যে এই গাইড বুকটা দেখে আমি একটুখানি রাস্তাটায় যাই মাইল ফলকটা দেখতে থাকি রাস্তায় যে ইন্ডিকেটারগুলো রয়েছে এগুলোকে একটু দেখি যে কোনটা হৃদায়তের পথ তাও দেখে না তাও দেখে না রাস্তায় রাস্তায় যে মাইল ফলকগুলো রয়েছে এইদিকে ঢাকা এদিকে কুমিল্লা ওদিকে বরিশাল আমাদের দেশে এটা বলে বোঝানোটা খুব কঠিন আমাদের দেশের বাইরে যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে অন্য রাষ্ট্রে ওখানে গেলেই দেখা যায় হাইওয়ের মধ্যে এইদিকে যাবেন তো এই রাস্তা সেই দিকে যাবেন সেই রাস্তা সোজা যাবেন ওই রাস্তা পিছন দিকে যাবেন এই রাস্তা সব দেখিয়ে দিয়েছে ওটাকেও হেদায়ত বলে সেই হেদায়তের গাইড বুক আল্লাহ সুবাহানুমতারা দিয়ে দিলেন যে এইটা দেখে দেখো দেখে তুমি তোমার পথে চলো তাও করে না না আল্লাহর কাছে যায় না গাইড বুকের কাছে আসে না বলে আল্লাহকে যে আল্লাহ আমি জানি না আমি কোরআন পড়তে পারিনি আমি এই পারিনি অতএব তুমি আমাকে পরিচালনা করো আল্লাহ তুমি ভালো জানো এটাও বলে না ওইটাও করে না যার শিক্ষা দীক্ষা আছে সে ওটাও করে না কি করে শুধু অন্ধের মতো ইমামের পিছনে পিছনে ছুটে অন্ধের মতো বক্তার পিছনে পিছনে ছুটে অন্ধের মতো শুধু আমিরের পিছনে পিছনে ছুটে অন্ধের মতো শুধুমাত্র হুজুরের পিছনে পিছনে ছুটে মানে হুজুর যেই পথে আছে নিয়ে যায় সেই পথে আমির যেই পথে আছে নিয়ে যায় সেই পথে বক্তা যেই পথে আছে নিয়ে যায় সেই পথে না হেদায়ত নাবি রসুলরাও চেয়েছেন আল্লাহর কাছে দেখেন পৃথিবীতে এমন একজন নাবি যাকে আল্লাহ সুলহান তার খালিল বলে আখ্যায়িত করেছেন যে সে হচ্ছে আল্লাহ খালিল খালিলুল্লাহ ইব্রাহিম আলহিসাম পৃথিবীতে এমন একজন নাবী যাকে আল্লাহ সুবহান মুসলিম জাতির জন্য আদর্শবাদী হিসাবে উল্লেখ করেছেন পৃথিবীতে এমন একজন নাবী যাকে আল্লাহ সুবহান মুসলিম জাতির জন্য তাদের আদর্শের পিতা হিসাবে উল্লেখ করেছেন পৃথিবীতে এমন একজন নাবী যিনি একটার পর একটা পরীক্ষা দিয়ে যাচ্ছেন তার নবতী জীবনে তিনি সত্যির নিঃশ্বাস ফেলতে পারেননি আহ এত বেশি হিজরত অন্য কোনো নবী রসুল্লাহ করেননি আজকে ইরাক কালকে ফিলিস্তিন পরশুদিন শাম তারপরের দিন আবার মক্কা তারপরে মদিনা তারপরে আবার ওই জায়গা তারপরে সেই জায়গা আল্লাহ এত বড় হিজরত পৃথিবীতে কোনো নবী রসুল করেন এত বেশি হিজরত যে পরীক্ষাগুলো তাকে থেকে নেওয়া হচ্ছে একটার পর একটা বড় বড় পরীক্ষা আল্লাহ আকবর পিতা পুত্রের লড়াই চলছে পিতা পুত্রের লড়াই বাবা মূর্তির নির্মাতা মূর্তির ফজিলত বর্ণনাকারী মূর্তির বিক্রেতা মূর্তির ফজিলত বর্ণনা করে করে বেড়ায় কোটি কোটি ফজিলত উনপঞ্চাশ কোটি সত্তর কোটি সাতশো কোটি আর কোটি কোটি ফজিলত বর্ণনা করে বাবা বেড়ায় বাবার সাথে তার দ্বিমত বাবার সাথে সমস্যা রাষ্ট্রের সাথে তার সমস্যা এই সমস্যায় পড়তে পড়তে আগুনে নিক্ষিপ্ত হয়ে যাওয়া আগুনে পড়ার পরেও আবার আর পরীক্ষা কার কাছে সাহায্য চাচ্ছ সাহায্য চাও আমাদের কাছে চাও আমি দেই আল্লাহ আবার কি পরীক্ষা সন্তান হয় না হয় না যাও বা একটা সন্তান হলো তারপরে আবার জবাই করে দেওয়ার পরীক্ষা জবাই করে দেওয়ার পরীক্ষা আর যাই বা সন্তান হলো স্ত্রী পুত্র যে সময় পুত্রের মুখ দিয়ে কথাও ছুটে না কিছুই নাই কাজ কাম কিছুই করতে পারে না এই সময় আবার তাকে সেই সময় আবার তাকে জনমানবহীন মরু প্রান্তরে ফেলে রেখে আসার পরীক্ষা যেখানে গাছপালা নেই যেখানে খাদ্যদ্রব্য নেই যেখানে মানুষ নেই জনমানবহীন এলাকায় ফেলে রেখে আসার পরীক্ষা একটার পর একটা পরীক্ষা আর একটার পর একটা পরীক্ষায় তার সফল হওয়া উত্তীর্ণ হয়ে যাওয়া আল্লাহ সুহান ও তারা তাকে আদর্শের পিতা হিসেবে গড়ে দিলেন যে আদর্শ নিতে চাও তো ইব্রাহিমের থেকে আদর্শ নাও মোহাম্মদ আসলামকে এবং তার উম্মতকেও এই আদেশ করলেন যে আদর্শ নিতে চাও তো ইব্রাহিমের থেকে আদর্শ নাও আদর্শ নাও তার থেকে সেই ইব্রাহিম আলাই সালাতাম তিনি তার অবস্থা আল্লাহ সুহান তালা সুরাতুল আনামে উল্লেখ করছেন তিনি তার রবকে খুঁজে পাচ্ছেন না হেদায়তের পথকে খুঁজে পাচ্ছেন না রবকেই যদি খুঁজে না পায় তো হেদায়ত পাবে কোথেকে মালিককে না পেলে মালিকের থেকে আর নিবে কি করে অফিসের মালিক যতক্ষণ পর্যন্ত বেতন সেংশন না করে ততক্ষণ পর্যন্ত অন্য কেউ বেতন দিতে পারে না মালিক আগে সেংশন করে দিবে টাকা পয়সা দিবে তারপরে না অন্যরা কর্মচারীরা বেতনটা পৌঁছে দিবে মালিককেই যদি খুঁজে না পাই তাহলে তো সেটা দেউলিয়া হয়ে যায় যে সমস্ত কোম্পানির মালিক পাওয়া যায় না দেউলিয়া অন্যরা সেটাকে দখল করে নেয় এই করে সেই করে মালিককেই খুঁজে পাচ্ছেন না এমন একজন আদর্শের পিতা এমন একজন আদর্শের নেতা তিনি মালিককে খুঁজে পাচ্ছেন না মালিক খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে খুব টেনশনে পড়ে গেলেন টেনশনে পড়ে গিয়ে রাতের আধারে চুপচাপ একাকি বসে আছেন বসে বসে আকাশের দিকে তাকাচ্ছেন যে সারা পৃথিবী শিনশান নিরবতা একেবারে নীরব হয়ে আছে এখন আকাশে তারকাগুলো মিটমিট করে জ্বলছে কত সুন্দর লাগতেছে অসংখ্য তারকা অসংখ্য তারকা সে অবস্থায় তিনি সেগুলোকে দেখে বলছেন যে এইটাই মনে হয় আমার রব وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي এমন একজন আদর্শের পিতা রবকে খুঁজতে খুঁজতে তারকাগুলোকে বলে ফেললেন যে এইগুলোই মনে হচ্ছে আমার রব কারণ সারা পৃথিবী এখন নিস্তব্ধ খাজাও নিস্তব্ধ গাজাও নিস্তব্ধ আমার বাপও নিস্তব্ধ ওরাও নিস্তব্ধ মূর্তিগুলো তো কথা বলতেই পারে না ওগুলো তো পথ প্রদর্শন করতেই পারে না ওরা নিজেদের কল্যাণও করতে পারে না অকল্যাণও করতে পারে না ওদেরকে ভেঙে দিলেও কিছু করতে পারে না ওদেরকে দিলেও ওরা নিতে পারে না এগুলো তো হতেই পারে না অতএব এইগুলো যেহেতু টিকে আছে এই তারকাগুলো কত সুন্দর দেখা যায় নির্দিষ্ট কক্ষপথে চলছে এই করছে সেই করছে এইগুলোই মনে হয় আমার রব ফালাহা রব্বি ফালাম্মা আফালা কালালা ইবুল এই তারকাগুলো যখন ডুবে গেল সে বলছে যারা ডুবে যায় এদেরকে আমি ভালোবাসি না এটা আমার রব হয় কি করে আমার রব তো দায়মান থাকবেন আইউল কাইম তিনি সবসময় থাকবেন কি এগুলো ডুবে যাচ্ছে দেখ যেগুলো ডুবে যায় আমি এগুলোকে ভালোই বাসি না লাউ আসিনি না আমি ভালোবাসি না এই ডুবে যাওয়াগুলোকে এখন রব খুঁজে পেলেন না এটাকে রব মনে করলেন এটাও রব হলো না পছন্দই হলো না এই রবকে ছেড়ে দিলেন আবার টেনশনে পড়লেন আমার রবটাকে আবার একটা রাতে পূর্ণিমার রাত সুন্দর করে চাঁদ উঠেছে পুরো পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে তিনি তাকিয়ে দেখিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছেন যে কে আমার রব কে আমার রব কে আমার রব হতে পারে যখন আকাশে চাঁদ উঠল তিনি বলছেন আল রাল কল হাদা রব্বি যখন তিনি চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদকে তিনি যখন দেখলেন বিশাল আলো দিচ্ছে সারা পৃথিবী নীরব নিস্তব্ধ কিন্তু এই চাঁদটি আলো দিয়ে যাচ্ছে এই চাঁদটি আলো দিয়ে যাচ্ছে তখন তিনি বলছেন যে এটাই মনে হয় আমার রব এটাই মনে হয় আমার রব আকাশের দিকে তিনি তাকিয়ে ভাবছেন এটাই মনে হচ্ছে আমার রব কারণ এটাই হচ্ছে ওই তারকাগুলোর চাইতে বড় একটা চাঁদের ভিতরে অসংখ্য তারকা ঢুকে যেতে পারে ও নেতা হয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য তারকা তার মধ্যে সে নেতা হয়ে দাঁড়িয়ে আছে মনে করছেন এটাই বুঝে রব তারকা যখন ডুবে যাচ্ছে তিনি বলছেন না যে ডুবে যায় তাকে আমি ভালোবাসি না না এই কেমন কথা হলো এরপরে তিনি আবার খুঁজছেন আবার খুঁজছেন খুঁজতে খুঁজতে দেখছেন যে দিনের সূর্য অত্যন্ত বড় বিশাল বড় সূর্য সারা পৃথিবীর মানুষকে কর্মচঞ্চল করে ফেলেছে সারা পৃথিবীর মানুষের মধ্যে প্রাণ চাঞ্চলতা চলে এসেছে ঘুম টুম নিস্তব্ধতা সব কেটে গিয়েছে না না এ তো তারকার চাইতে চন্দ্রের চাইতে এটার ক্ষমতা আরো বেশি এটার ক্ষমতা আরো বেশি সারা পৃথিবীর সব মানুষকে পরিচালনা করছে চাঞ্চল্যতা চলে এসছে এটাই মনে হয় আমার রব আবার যখন সূর্য অস্ত যাচ্ছে তিনি বলছেন যে না পালাম্মা কম বাড়ি যখন সূর্য ডুবে যাচ্ছে তখন তিনি বলছেন ইয়া কম হে আমার জাতি ইন্নি বাড়ি উম্মিম্মা তুশ্রিকুন তোমরা চাম চন্দ্রের পূজা করো তারকার পূজা করো সূর্যের পূজা করো এইগুলোকে তোমরা রব মনে করো তোমরা যাকে রব মনে করো তোমরা যাদেরকে ইলাস মনে করো তোমরা যাদের সাথে অংশীদার সাব্যস্ত করো আমি এর থেকে একেবারে নিজেকে বিমুখ করে নিচ্ছি আমি এর থেকে শত্রুতা পোষণ করছি আমি এর থেকে সরে গেলাম কারণ এগুলো সব ডুবে যায় আমার রব কোনোদিন ডুবতে পারে না একজন নাবির বক্তব্য রব খুঁজে পাচ্ছেন না হেদায়ত খুঁজে পাচ্ছেন না যখন খুঁজে পাচ্ছেন না তখন কি করবেন পরে আয়াত বলছেন খুঁজে পাচ্ছেন না তখন তার বক্তব্য ইন্নি অজ্জাহাতু আমি আমার চেহারাকে মনোনিবেশ করছি চেহারাকে সেই দিকে ফিরিয়ে দিচ্ছি অজিয়া লিল্লাযী ফাতারাস যিনি আকাশ এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন আকাশ এবং জমিনে যত কিছু রয়েছে সব কিছুর যিনি স্রষ্টা তার দিকেই আমি আমাকে আত্মসমর্পণ করে ফেলছি হানিফান তার সাথে অমান আমিনাল মুশ্রিকিন আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই এই যে আমার বাপ শিরিক করছে আমার দাদা শিরিক করছে আমার এলাকার মানুষ শিরিক করছে চাঁদকে নিয়ে শিরিক সূর্যকে নিয়ে শিরিক তারকাগুলোকে নিয়ে শিরিক এইটাকে নিয়ে শিরিক ওইটাকে নিয়ে শিরিক আমি আর এই মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই আমি মুশ্রিকদের থেকে একদম বিমুখ হয়ে গেলাম সবার থেকে আমি আমার মুখটাকে ফিরিয়ে নিলাম আমি এক আল্লাহর দিকে আমার মুখটাকে অবনত করলাম এক আল্লাহ দিকে আমি একনিষ্ঠতার সাথে ফিরে গেলাম খুঁজে পাচ্ছেন না বলছেন যিনি স্রষ্টা একমাত্র স্রষ্টা তার দিকেই আমি ফিরে যাচ্ছি আল্লাহ তো ও তালা সেই ব্যক্তিকে নাবি বানিয়ে দিলেন সেই ব্যক্তিকে আল্লাহ তালা উসুয়া বানিয়ে দিলেন সেই ব্যক্তিকে একমাত্র আদর্শ ব্যক্তিত্ব বানিয়ে দিলেন উম্মাতের জন্য মাত্র আদর্শ ব্যক্তি বানিয়ে দিলেন আর তার এইদের আদর্শ সুরা মুমতাহিনা পড়বেন ছোট্ট একটা সুরা সুরা মুমতাহিনা পড়বেন তার তাওহিদের আদর্শ এইদের উপরে তার বক্তব্য এইদের উপরে তার দৃঢ় পথ পৃথিবীর মানুষগুলোর তার সাথে তার সংগ্রাম পৃথিবীর মানুষগুলোর সাথে তার একের পর এক আন্দোলন চালিয়ে যাওয়া তার অবস্থান সুরা মুমতাহিনে আল্লাহ তারা বর্ণনা করছেন কত সুন্দর করে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত তোমরা শিরিক না ছাড়বে যতক্ষণ তোমরা এক আল্লাহর দিকে মোতাবজ্জ না হবে যতক্ষণ তোমরা এক আল্লাহর এবাদত না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার শত্রুতা শুরু হলো এই শত্রুতা আজীবন চলতেই থাকবে যতক্ষণ তোমরা তবা করে প্রত্যাবর্তন না করবে চিরকালীন একটা ঘোষণা চলে আসলো ইমানদারদের ইমানদারদের জন্য ইব্রাহিম আলী সালাম থেকে অথচ তিনি তার রবকে খুঁজে আমাদের এই সমাজের মানুষ এক শ্রেণীর মানুষ এই কথাই বলে ভাই এই হুজুর বলে ওই কথা ওই হুজুর বলে ওই কথা অমুক ইমাম সাহেব বলে এই কথা অমুক আলেম বলছে এই কথা আমরা যাবোটা কোথায় আপনারাই তো চোদ্দ রকম কথাবার্তা বলতেছেন আপনাদের ভিতরেই তো মিলজুল হচ্ছে না আপনারাই তো পারতেছেন না তো আমরা যাব কোথায় পাটা কুটা ঘষাঘষি করে আমরা মাঝখান দিয়ে মরিচের অবস্থা ভ্যানিস আমরা শেষ হয়ে যাচ্ছি ও কোরআন পড়ে না কোরআন পড়লে ওই কথা কোনোদিন বলতে আলেমে আলেমে দ্বন্দ্ব হচ্ছে আবার এক শ্রেণী দাঁড়িয়ে গিয়েছে ওনাদেরকে ঐক্য করার পিছনে কি করে ওনাদেরকে নিয়ে ঐক্য করা যায় ও আবার নতুন আর একটা পথ খুলছে ঐক্যের আর একটা পথ ও আর একটা দল তৈরি করেছে এই ঐক্যের জন্য যারা এই প্রচেষ্টা চালিয়ে বেড়ায় ও আবার নতুন একটা দল ওর কারণ ওর দাওয়াতই এটা ঐক্যের দাওয়াত ছিল ওরা চোদ্দ জন আলেম চোদ্দ পথে দাওয়াত দিচ্ছে আর এ আবার পনেরো নম্বর পথে আর একটা দাওয়াত দিচ্ছে যে ঐক্যের দাওয়াত এটা পনেরো নম্বর পথ এই পথটাও বিভ্রান্তিকর পথ কিসের ঐক্য কার সাথে ঐক্য কেন ঐক্য বিপদগামীদের সাথে কিসের ঐক্য অনেকগুলো বিপদগামী একসাথে হলে একটা পথ বের করে আনবে নাকি পনেরো জন পনেরোটা মতের অধিকারী পনেরো জন হুজুর পনেরো জন ইমাম পনেরোটা মতের উপরে আছে এই পনেরোটা মতের লোককে একসাথে করলে আরো পনেরোটা মতের তৈরি হবে ওরা নতুন করে আবার আরো পনেরোটা মতের তৈরি করবে ও দিয়ে কিসের ঐক্য ওই ঐক্য দিয়ে আপনার কি হবে উম্মতের কি কল্যাণ হবে ও নিজে তো নিজের কল্যাণ করতে পারছে না এগুলো চলে না এই ঐক্যের এই দাওয়াত হচ্ছে ষোলো নাম্বার পথের একটা দাওয়াত এটা ষোলো নাম্বার একটা পথের দাওয়াত আর কোনো কাজ নাই বসে বসে খালি ওই একই চিন্তা ভাবনা কি করে হুজুরদের ভিতরে ঐক্য করা যায় আলেমুল আমাদের ঐক্য করা যায় কি করে করা যায় এতগুলো মৌলবী যেগুলো বিভিন্ন পথের অধিকারী হয়ে গেছে ওগুলো একসাথে বসলেই বা কি করবে আরো শয়তানি বাড়বে বিচ্ছিন্ন ভাবে আছে ও ভালো আছে অবিচ্ছিন্ন আছে শয়তানগুলো বিচ্ছিন্ন আছে ভালো আছে ইংলিশের পথের অনুসারীরা বিচ্ছিন্ন আছে ভালো আছে ইবলিসের পথের অনুসারীরা যতদিন পর্যন্ত বিচ্ছিন্ন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর দায়ীরা ভালো করে কাজ করে যেতে পারবে যখনই ওগুলো ঐক্যবদ্ধ হবে তখন এই কণ্ঠগুলোকে ওরা আবার স্তব্ধ করে দেওয়ার জন্য প্রচেষ্টা দেওয়া হবে শয়তানি করতে থাকবে ওদেরকে বিচ্ছিন্ন আরো বেশি করতে হবে আরো বেশি বিচ্ছিন্ন করতে হবে বক্তব্য দিয়ে বিবৃতি দিয়ে ওদেরকে আরো বেশি বিচ্ছিন্ন করে দিতে হবে যত বেশি ওগুলো বিচ্ছিন্ন হবে তত বেশি মানুষ ইসলামের দিকে ধাবিত হবে প্রকৃত হৃদায়তের দিকে আসতে থাকবে ইব্রাহিম ইসলাম তার নমুনা কিন্তু নমুনা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে জাতি খুঁজেই পাচ্ছে না উনি একজন চিন্তাশীল মানুষ উনি বলছে যে না আমার সাথে কারো সাথে কোনো সম্পর্ক নেই সবগুলোকে বর্জন করলাম এক আল্লাহর দিকে মনোনীত হলাম এই যে এখন বিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে ইফতলাফ ইফতলাফ সব সৃষ্টি হচ্ছে এখন মানুষগুলো কোরআন সুন্নার দিকে ধাবিত হচ্ছে যে আসি পড়িত দেখিত আল্লাহ কি বলছেন আসি পড়িত দেখিত একটু জানিত বুঝিত বুঝি তো এখন বিচ্ছিন্ন করে দেওয়াটা হচ্ছে ওয়াজিবের পর্যায়ে বিচ্ছিন্ন করো ওইগুলোকে ওগুলো যত বিচ্ছিন্ন হবে মানুষ তত ইসলামের দিকে ধাবিত হবে কারণ মানুষ ওদের অনিষ্টতা দেখতে দেখতে একেবারে বিবর হয়ে পড়েছে অতিষ্ঠ হয়ে পড়েছে এ হচ্ছে ইব্রাহিম আলাই সালাম যিনি হৃদায়ত আল্লাহর কাছে চেয়ে চেয়ে নিচ্ছেন হৃদায়ত চেয়ে চেয়ে নিচ্ছেন আল্লাহর কাছে আর ঠিক তারই দোয়ার সর্বশেষ নাবি তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমার এই আমার এই বংশধরের মধ্যে নাবি দিও তার দোয়ার সর্বশেষ নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম যিনি ইব্রাহিম আলাই সালাতামের দোয়া পেয়েছিলেন যিনি বলতেন যে আমি হচ্ছে ইব্রাহিমের পুত্র তারও একই অবস্থা একই আদর্শটা তারও একই অবস্থা কত সুন্দর মিল আল্লাহ সুলহান ও তারা বলছেন সুরাত সুরা একদম শেষের দিকে ওকাদারিকা ও আইনা ইলাইকা রুহাম মিন আমরিনা আমি আমার আদেশগুলোর মধ্যে হতে একটা আদেশ তোমার কাছে পাঠিয়েছি মোহাম্মদ তোমার কাছে আমি একটা আদেশ করেছি একটা ওয়াই করেছি কি সেটা মা কুন্তা তাদেরই মাল কিতাব তুমি জানতে না কিতাব কি কোরআন কি তুমি জানতে না আসমানি কিতাব কি এটা তুমি জানতেই না আসমানি কিতাব যদি না জানা যায় হেদায়তের উপরে কেউ থাকবে আমরা যদি কোরআন বলে আমাদের কিতাবকে না জানি আমরা যদি মনে করি তাওরাত আমাদের কিতাব আমরা হেদায়তে থাকবো জাবুর ইঞ্জিল আমাদের কিতাব বেদ পুরাণ আমাদের কিতাব আমরা হেদায়তের উপরে থাকবো অন্ততপক্ষে জানতে তো হবে যে আমার জন্য সর্বশেষ কিতাব হচ্ছে আল কোরআন এতটুকু তো অন্তত জানতে হবে জানার পরে না আমি সেদিকে যাব নাবির কথা আল্লাহ বলছেন যে সে জানতোই না কিতাবটা কি কিতাব কি সে জানত না মা কোনটা তো ইমান কিতাব তুমি কিতাব কি জানতে না ওয়ালাল ইমান এবং ইমান যে কি জিনিস সেটাও তুমি জানতে না নবী যদি ইমান না জানে তো উন্মতের অবস্থা কি দাঁড়াবে অলালি ইমান তুমি ইমানও জানতে না তাহলে কি হলো ওলাকিন জাল্লাহ নুরা নাহদি বিহি মান্নাশা মিন ইবাদিনা দেখো আমি তোমার কাছে একটা নূরকে পাঠিয়েছি মানে কোরআনকে পাঠিয়েছি ওলাকিন জাল্লাহ নুরা আমি পাঠিয়েছি একটা নূর এই নূর দিয়ে নাহদি বিহি মান্নাশা মিন ইবাদিনা এই নূর দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে হতে যাকে চাই তাকে হেদায়েতের পথে পরিচালিত করি অর্থাৎ কোরআন দিয়ে এই নূর দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা তাকে হেদায়তের পথে পরিচালিত করি ওয়াইন্না কালা ইলা সিরাতে মুস্তাকিম আর তুমি হচ্ছ সিরাতে মুস্তাকিমের পথে একজন পথ প্রদর্শক মাত্র লাতাহাদি তুমি পথ প্রদর্শক মাত্র তুমি পথে পৌঁছে দেওয়ার মতো ব্যক্তি নও তুমি পথ পর্যন্ত গন্তব্য পর্যন্ত তুমি পৌঁছে দিবে না এমনটা না তুমি শুধুমাত্র পথ প্রদর্শন করবে পথ প্রদর্শনটা হচ্ছে তোমার কাজ সিরাতিল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা হৃদায়তের গ্রন্থ নূর করে পাঠালাম এই জন্য কোরআন কারিমে সুরাতুল সুরাতুল ইসরায় আল্লাহ বলছে ইন্নাহাদ আল কোরআন কোরআন হচ্ছে জাতির জন্য একমাত্র হৃদায়তের গ্রন্থ হৃদায়ত চাও কোরআনের কাছে আসো আর পীররা বলে যে কোরআন পড়লে গোমরা হয়ে যাবে আমার তবলিগি ভাইরা বলে যে কোরআন পড়বে তর্জমা তার সে গোমরা হয়ে যাবে কারণ কোরআন গ্রন্থ ওরে বাবা বিশাল সাগর ওইটা তুমি পড়তেই পারবে না ওটা তুমি বুঝতেই পারবে না ওটা যদি তুমি পড়তে চাও ওটা যদি তুমি পড়তে চাও তাহলে তুমি কোরআন বুঝবা না তোমার দ্বারা বেয়াদবি হয়ে যাবে আর বেয়াদবি হওয়ার কারণে তুমি কুফুরিতে যাবা আর কুফুরি করার কারণে তুমি ঝান্না হয়ে যাবা বাস কত সুন্দর যুক্তি মহাসাগর কোরআনে তুমি কোথায় ডুব দিবা বাবা না তুমি যেতে পারবা না তুমি তাহলে কি করবা এই যে আমার বুজুর্গের লেখা কিতাব আছে যেটা মানুষের জন্য উৎসর্গ করা হয়েছে বুজুর্গের নামে উৎসর্গ করা হয়েছে যেটা মূল কাজটা হচ্ছে শিল্পের দিকে ধাবিত হওয়া অতএব এইটা পড়ো এইটা পড়লে তুমি মাশাল্লাহ ইমান আমলের খুব কঠিন মেহনত হবে তোমাদের আল্লাহ বলছেন আমি একটা নূর পাঠিয়েছি যেটাই হেদায়ত সেটা হচ্ছে কোরআন ইন্নাহাদ আল কোরআন কোরআন মানুষকে হেদায়তের পথে পরিচালিত হেদায়তের পথ দিক নির্দেশনা দান করে কোরআন মানুষকে সুসংবাদ দান করে জান্নাতের যারা আমলে তাল এক করে ইমান আনে আমলে তাল এক করে জান্নাতের সুসংবাদ প্রদান করে এই কোরআন তো আল্লাহ নসুল সাল্লাহামের একই অবস্থা যিনি কিতাব জানেন না যিনি ইমানও জানেন না তার মানে যিনি হেদায়তের উপরে ছিলেন না আবার তাকেই আল্লাহ তালা হাদি করে পাঠালেন মুস্তাকিম আগেরটাকেও দেখা যাচ্ছে যে পিতাও রককে খুঁজে পাচ্ছেন না তাকে আল্লাহ তালা এই পথের জন্য বড় একজন দায়ী বানিয়ে দিলেন আবার ইনিও হেদায়ত জানেন না ইমান জানেন না কিতাব জানেন না এনাকে আল্লাহ সুহান ওয়া তালা রহমাতুল্লিল্লা আলমিন করে পাঠান সারা পৃথিবীর জন্য একমাত্র আদর্শ ব্যক্তিত্ব কে আমার পর্যন্ত কত মিল এই রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ঠিক ইব্রাহিম আলহ সাল্লাহামের সাথেও তার একটা মিল ইব্রাহিম ইসলাম যেমন রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছেন ঠিক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার এলাকার লোকজন তার পারিপার্শ্বিক অবস্থা থেকে অতিষ্ঠ হয়ে পড়লেন যে কি করছে এরা কি করছে এরা এমন মানবতা বিরোধী কাজ কেন এদের এরা কেন গায়রুল্লাহ এরকম পূজা করছে এরা কেন এটা করছে সেটা করছে অমর ইবনুল তিনি ইসলাম কবুল করার পরে তার ঘটনা বর্ণনা করছেন যে আমার একটা অবস্থা ছিল আমি খেজুর কিনে আনতাম খেজুর কিনে এনে খেজুর গুলো দিয়ে আমি আমার দেবতা তৈরি করতাম মূর্তি তৈরি করতাম মূর্তি তৈরি করে তাকে ভোগ দিতাম তার এবাদত করতাম যখন খিদা লাগতো ওর মাথাগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলতাম ওর হাতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমি খেয়ে ফেলতাম যার ইবাদত করেছি তাকে একটু বলে আমি খাচ্ছি খেয়ে আবার যা হচ্ছে তাদের হচ্ছে হ্যাঁ। আল্লাহ রসুলাম এই সমস্ত জাহিলিয়াত গুলোকে দেখলেন এরাই বানায় এরাই ভাঙে এরাই চায় এরাই খায় এরাই এটা করে এরাই পানিতে ডুবায় এরাই মারে এরাই পিটায় দেখেন না কি অবস্থা যার কাছে গিয়ে চাইলো সবকিছু মিলে এই করে ওই করে সেই করে দুই দিন পরে তাকে পানিতে লাথি মেরে ডুবায় যে ডুব ডুব ডুববি না কেন ডুবতে চায় না তখন বাঁশ দিয়ে পিটায় পিঠায় ডুবাবেন জাহিলিয়া আল্লাহ রসুলাম এগুলো দেখলেন দেখার পরে তিনি অতিষ্ঠ হয়ে পড়লেন কি করা যায় কি করা যায় কি করা যায় চলে গেলেন তিনি চলে গেলেন তিনি হেরা গুহায় সেই পাহাড়ে পাহাড়ে গিয়ে তিনি নিরবতা যাপন করলেন এবং এবাদতে লিপ্ত হলেন এক আল্লাহর এবাদতে যারা বলে রসুলাম ওখানে গিয়ে ধ্যান করতো এই করতো সেই করতো বোঝার ভুল তাদের নিরবতা যাপন করেছেন এবং আল্লাহর ইবাদতের জন্য চলে গেলেন তারও একই অবস্থা যে চারোদিকে শির কার মুর্শিক শির কার মুর্শিক এখন কি করা যায় এগুলো তো সত্য নয় সত্য কোনটা সেটাও জানে না কারণ আল্লাহ বলছে তুমি জানো না ইমানটা কি ওইখানে গিয়ে তিনি সৃষ্টির একমাত্র স্রষ্টা এবাদত করা শুরু করেছেন একমাত্র স্রষ্টার এবাদত করা শুরু করেছেন কিভাবে করতেন যতটুকু তা তিনি যেভাবে বুঝতে পারছেন ইব্রাহিম যেমন বলছেন আমি আমার চেহারাকে অবনত করছি একনিষ্ঠতার সাথে তিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করছেন তার কাছে অতএব তারও একই অবস্থা সন্তানের তারই একই অবস্থা তিনি ওখানে গিয়ে নীরব জীবনযাপন করলেন জনবিচ্ছিন্ন হয়ে গেলেন তিনি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ওইখানে গিয়ে একাকি জীবনযাপন করছেন আর এক আল্লাহর এবাদত করছেন যা না আমি এই সমস্ত মুর্শিক চিত্রের সাথে সম্পর্ক নেই এমনই একটা মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তার কাছে জিবরিল আমিন আলাইহি সালাম কোরআন নিয়ে চলে আসলেন কোরআন নিয়ে চলে আসলেন তিনিও সেখানে বসে চাচ্ছিলেন যে কি করা যায় কি হচ্ছে এগুলো ওইগুলো সেগুলো হেদায়ত এমন একটা বিষয় যে বিষয়টা আল্লাহর কাছে চাইতেই হবে না চাইলে পাবে না চাইতে হবে আজও যারা নও মুসলিম ইসলাম কবুল করছে তাদের সাথে কথাবার্তা বলে দেখেন একই কোয়ালিটি তাদের রাস্তা খুঁজতে খুঁজতে খুঁজতে একই অবস্থা আমরা যারা হেদায়ত পেয়েছি আমাদের অবস্থাও একই খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে চাইতে চাইতে দোয়া করতে হচ্ছে আল্লাহ তালা পথে পৌঁছে দিয়েছেন এই পথ থেকে যেন আমরা সরে না যাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এই জন্য আল্লাহ তারা যারা মুমিন হয়েছে যারা মুসলিম হয়েছে যারা মুসলিম হয়েছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ বিধান যে প্রতিদিন অন্তত পক্ষে সতেরো বার আল্লাহর কাছে হৃদায়ত চাইতে হবে সতেরো বার আল্লাহর কাছে হৃদায়ত চাইতে হবে এই জন্যই আল্লাহ তারা ফরজ করে দিয়েছেন সতেরো বার হৃদায়ত চাওয়া ফরজ যারা হেদায়ত পেয়ে গিয়েছে তাদের জন্য হেদায়ত চাওয়া হেদায়তের উপর টিকে থাকা ফরজ হেদায়ত চাওয়াটা ফরজ তাদের জন্য বোঝেন এবার কেমন গুরুত্বপূর্ণ বিষয় জীবনে যদি পঞ্চাশ বছর বেঁচে থাকেন পঞ্চাশ বছরে বারো বছর বয়সে আপনার সালাদ ফরজ হয়েছে প্রতিদিন পাঁচক্ত সালাদ সতেরো বার এইভাবে আপনি চল্লিশ বছর হিসাব করেন আটত্রিশ বছর হিসাব করেন আটত্রিশ বছরে কত হাজার বার আপনার জন্য আল্লাহর কাছে হেদায়ত চাওয়াটা আল্লাহ তালা খরচ করেছে শয়তানের বড় মাথা ব্যথা হয়েছে যে এই উম্মত যদি প্রতিদিন সতেরোবার আল্লাহর কাছে হেদায়ত চায় ও তো সবাই হেদায়ত হয়ে যাবে সবাই জান্নাতে পৌঁছে যাবে আমার কাজ কি হবে আমার মিশন তো ভ্রষ্ট হয়ে যাবে আমার মিশনে তো আমি সাকসেসফুল হতে পারবো না এই জন্য মাঝহের নাম দিয়ে এই দিয়ে সেই দিয়ে ইমামের নাম দিয়ে বলে দেওয়া হচ্ছে সুরা ফাতেহা পড়া যাবে না কারণ সুরা ফাতেহা পড়লেই ওইখানে হেদায়ত চাইবে আল্লাহর কাছে আর হেদায়ত চাইলেই ও হেদায়ত পেয়ে যাবে ও জান্নাতে চলে যাবে আমার তো কাজ শেষ হয়ে যাবে অতএব কি করো মাঝহের নাম দিয়ে সুরা ফাতেহাকে অফ করো শয়তানের কাছে নাহলে এত বড় কথা কে বলতে পারে রতুল বলছেন এটা ছাড়া নামাজ হবে না এটা ছাড়া নামাজই হবে না যার ভিতরে একটা দোয়া হচ্ছে এই দিন সিরাতুল মুস্তাকিম আল্লাহ সিরাদুল মুস্তাকিমের হৃদায় তুমি আমাকে দান করো চাইতেই হবে প্রতিদিন আর হৃদায়তের উপরে যখন চলে এসেছি তার মধ্যে থেকে যেন গোমরা না হয়ে যায় এই জন্য আল্লাহর পক্ষ থেকে শেখানো দোয়া রব্বানা আল্লাহ তুজে করো বানা বাদাই হাদাই আল্লাহ তুমি যখন হেদায়ত দিয়েই দিয়েছ তুমি আমাদেরকে আর গোমরা করে দিও না আল্লাহ আমিন গোমরা আর করে দিও না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নবী রসুল্লাহ চেয়ে চেয়ে আল্লাহর কাছে হৃদায়ত নিচ্ছেন আর আমরা চাইতে ভুলে গিয়েছি আমরা চাই মানুষের কাছে হৃদায়ত খুঁজি মানুষের কাছে হৃদায়ত আল্লাহ তালা হৃদায়তের মাইল ফলক দিয়ে দিলেন হৃদায়তের গাইড বুক দিয়ে দিলেন আর আমরা যাচ্ছি অন্যের দিকে না এটা চলবে না এই হচ্ছে হেদায়ত বুঝতে পেরেছি আমরা হেদায়ত হবে ফরজ একটা বিষয় মুসলিম হওয়ার পরে ফরজ আর মুসলিম হওয়ার আগ পর্যন্ত খোঁজাটা হচ্ছে ফরজ হওয়ার আগ পর্যন্ত খোঁজাটা ফরজ আর হয়ে যাওয়ার পরে যাচাই করে করে বারবার দোয়া করাটা হচ্ছে ফরজ আর যে চাইবে আল্লাহ তালা তাকে সেই পথে পরিচালিত করবেন এই হেদায়ত হচ্ছে তিন প্রকার হেদায়ত কয়েক প্রকার তিন প্রকার হেদায়ত একটা হচ্ছে তাও পেট দুই নম্বর হচ্ছে হেদায়তুল ইরশাদ তিন নম্বর হচ্ছে হেদায়তুল কাবুল হেদায়তুল তৌফিকটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত কারণ তিনি এটার মালিক তিনি এটার মালিক তিনি যাকে দিবেন সেই শুধুমাত্র হৃদায়ত পাবে যাকে দিবেন না সে হৃদায়ত পাবে না তিনি মালিক যাকে দিবেন এখানে আবার বোঝার জন্য যেন ভুল না থাকে আল্লাহ হেদায়ত দেয় নাই তো কাপের মুর্শিকরা জাহান নামে যাবে কেন না ওটা ফালতু কথা তুমি খোঁজো নি তাই আল্লাহ তোমাকে দেয়নি তুমি যদি খুঁজতে আল্লাহ তোমাকে দিত তুমি যদি খুঁজতে আল্লাহ তোমাকে দিত তুমি খুঁজো নি তাই তুমি পাওনি তুমি খুঁজো নি তাই তোমাকে দেওয়া হয়নি তুমি চাওনি তাই তোমাকে দেওয়া হয়নি না চাইলে কেন দিবে একটুও যদি চায় এই দুনিয়ার কোনো মানুষ যদি সামান্য একটুও চায় ইব্রাহিম আসলাম মতো এত কঠিন করে চাওয়ার দরকার নেই সামান্য একটুও যদি চায় যে আল্লাহ হেদায়তের পথ তুমি আমাকে দেখিয়ে দাও আল্লাহ তালা তাকে হেদায়তের পথে পরিচালিত করেন তো হৃদায়তুল তৌফিক এটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত কারণ এটার মালিকানা হচ্ছে তার তার তিনি যাকে চান তার অন্তর তাকে হেদায়তের জন্য উপযোগী করে তোলেন তিনি যাকে চান তার অন্তরের ভিতরে হেদায়তের বাণীটা তিনি এলহাম করেন হেদায়তের পথটাকে তিনি দিক নির্দেশনা দেন তিনি যাকে চান তাকে তিনি এটার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেন দুনিয়ার জীবনে এবং আখেরাতের জীবনে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেন পৌঁছে দেন একেবারে ধরে তিনি সেখানে পৌঁছে দেন এটা হচ্ছে হেদায়তুল তৌফিক বুঝতে পেরেছি আমরা হেদায়তুল তৌফিক এটার মালিকানা কোনো পীর নয় ইমাম নয় বুজুর্গ নয় খানকা নয় কোনো তরিকা নয় মাজাব নয় ইজম নয় কেউ এটার মালিক নয় কেউ এটার মালিক নয় অথচ আজকে তো হয়ে গিয়েছে তাই না পীর সাহেবরা অন্তরকে জারি করে দেয় কলব জারি করে দেয় কেন হেদায়তের পথে কলব জারি করে কেউ আঙ্গুল দিয়ে ইশারা করে করে কেউ চোখ দিয়ে এইভাবে তাকিয়ে করে কেউ সিনার সাথে সিনা মিলিয়ে করে কেউ পাগড়ি ধরিয়ে করে পীরদের কাজ হচ্ছে কলবকে জারি করে দেওয়া কোন পথে হেদায়তের পথে নাউজুবিল্লাহ না আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আল্লাহ দুই আঙ্গুলের মধ্যে বান্দার অন্তর রয়েছে দুই আঙ্গুলের মধ্যে বান্দার অন্তর রয়েছে আল্লাহ দুই আঙ্গুলের মধ্যে ইউকাল্লিবুল্লাহ ইউকাল্লিবুল্লাহু কাইফায়াশা তিনি যেভাবে চান সেইভাবে একে পরিবর্তন ঘটান তিনি যেভাবে চান একে নাড়াচাড়া করেন তাকে পরিবর্তন ঘটান যাকে চান আল্লাহ দুই আঙ্গুলে বান্দার অন্তর ভালো করে শুনে আল্লাহ দুই আঙ্গুলে বান্দার অন্তর আল্লাহর দুই আঙ্গুলে বান্দার অন্তর আর এখন বান্দা বলছে বান্দার অন্তরে আল্লাহ বুঝেননি কথা আল্লাহ বলছেন যে এইটার ভিতরে হচ্ছে বান্দা আর বান্দা বলছে বান্দার ভিতরে আল্লাহ বুঝেননি আল্লাহর দুই আঙ্গুলে হচ্ছে বান্দা আর বান্দা হচ্ছে বান্দার ভিতরে আল্লাহ বিদ্যমান আল্লাহর এইখানে থাকলে বান্দার অবস্থার পরিবর্তন হয় এবং বান্দার ভিতরে যদি আল্লাহ চলে আসে তাহলে তো আল্লাহর পরিবর্তন হবে নাউজুবিল্লাহ বিষয়টা তাই না আমার অন্তরের ভিতরে যা এসেছে এখন তো আমি তারই বাস্তবায়ন করি মানুষ অন্তরে মনে মনে পাপের চিন্তা করে পাপের বাস্তবায়ন করে মনে মনে সে ভালো চিন্তা করে ভালো বাস্তবায়ন করে মনে মনে সে যে যা চিন্তা করে সেটার বাস্তবায়ন সে করে আমার অন্তরটা যখন আল্লাহ হয়ে গেল অন্তরের ভিতরে যখন আল্লাহ আমি যখন যেইভাবে চাইবো তখন সেইভাবে আল্লাহকে ব্যবহার করবো তুমি বিল্লাহ কুফুরি বড় শির শিরকের চাইতে বড় শির্ক শিরকের চাইতে বড় শির তো এই জন্য এই কলব জারি করা দিল জারি করা অন্তরটাকে হেদায়েতের পথে নিয়ে চলে যাওয়া মানুষকে হেদায়েত দিয়ে দেওয়া গন্তব্যে পৌঁছে দেওয়া এটা কোনো মাখলুকের কাজ নয় না মালাইকার কাজ না নবী রসুলের কাজ না কারো কাজ কারো কাজ এটা নয় এটার একমাত্র অধিকারী হচ্ছেন আল্লাহ আল্লাহ যাকে চাইবেন তাকেই দিবেন একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ দুই নাম্বার হচ্ছে হৃদায়তুল এরশাদ এরশাদ হচ্ছে পথ প্রদর্শক পথ প্রদর্শককে এরশাদ বলে পথ প্রদর্শন করবে যিনি শুধুমাত্র দেখিয়ে দিবেন ওইটা এই দেখিয়ে দিতে গিয়ে কেউ বর্ণনা বেশি করে করবেন হ্যাঁ ঠিক আছে আপনি গুলিস্তান যাবেন এখান থেকে উঠবেন এই রাস্তা দিয়ে সোজা যাবেন যাওয়ার পরে রাস্তাটা পার হবেন পার হওয়ার পরে ওইখানে কয়েকটা গাড়ি দেখবেন গুলিস্তানে যাওয়ার একটা আছে লোকাল আরেকটা হচ্ছে হাফ লোকাল আর একটা হচ্ছে সিটিং আর একটা হচ্ছে ফুল সিটিং আর একটা হচ্ছে ফুল চিটিং যে কয়টাই আছে সবগুলোর বর্ণনা দিয়ে দেওয়া হলো বর্ণনা দিয়ে দেওয়ার পরে বলছে যে ওইখানে ভাড়া এত নিবে মাঝখানে এই কয়টা স্টপেজ আসবে এতক্ষণ সময় লাগবে তারপরে আপনাকে গুলিস্থানে ওইখানটায় নিয়ে যে এ হচ্ছে হৃদায়তুল এরশাদ বুঝতে পেরেছি আমরা হচ্ছে হেদায়তুল এরশাদ নবী রসুল্লাহ তাই করেছেন মানুষকে বলছেন ও লোক সকল বলো তুমি নাজাদ পেয়ে যাবে সফল হয়ে যাবে আপনাকেও বলছে যে আপনি গুলিস্তান যাবেন ঠিক আছে এখান থেকে ওখানে গেলেই গুলিস্তান চলে যাবেন প্রথমত বর্ণনা করে দিল এরপর যখন বিস্তারিত জানতে চাচ্ছে তখন বলছে এইভাবে এইভাবে এইভাবে এতগুলো ধাপ পার হয়ে এরাও যখন বিস্তারিত জানতে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে লাইল্লাহ বললাম বলার পরে সফলতাটা কি সফলতা হচ্ছে দুনিয়ার জীবনে নিরাপত্তা দুনিয়ার জীবনে সম্মান দুনিয়ার জীবনে মর্যাদাপূর্ণ অবস্থান দুনিয়ার জীবনে এইটা পাওয়া সেইটা পাওয়া কর্তৃত্ব পাওয়া সবকিছু পাওয়া আখেরাতে জীবনে কল্যাণ আর কল্যাণ কল্যাণ পেতে পেতে তুমি জান্নাতুল ফেরদাউস পর্যন্ত চলে যাওয়া হচ্ছে হেদায়াতুল ইরশাদ বুঝতে পেরেছে এটা কার সাথে জড়িত এটা প্রত্যেক যুগে দায়ীর সাথে জড়িত দায়ীদের সাথে জড়িত প্রত্যেক যুগে দায়ীদের সাথে জড়িত নাবি রসুলদের থেকে শুরু করে নাবি রসুল সাহাবা একরাম তারপরে হচ্ছে তারপরের যুগ তারপর তার যুগ কেমন পর্যন্ত যতজন দায়ী মানুষকে আল্লাহর পথের দিকে ডাকতে থাকবে তারা হচ্ছে হেদাদুল ইরশাদ মানুষকে শুধু বর্ণনা করবে বর্ণনা করবে বর্ণনা করবে জানিয়ে দিবে বুঝিয়ে দিবে তাও কোনটা বুঝাবে মনের কথা হুজুরের কথা ইমামের কথা না আল্লাহ তার কথা বুঝতে পেরেছি পরিষ্কার তিন নাম্বার বলেছিলাম কাবুল এটা আল্লাহ এবং বান্দার সাথে জড়িত আল্লাহ যাকে তৌফিক দিবেন তার এই অন্তরটা গ্রহণ করার জন্য যোগ্য হয়ে উঠবে কবুল কবুল বুঝি তো আমরা কবুল মানে হচ্ছে গ্রহণ করা গ্রহণ করার যোগ্যতা তিনি যাকে করে দিবেন তার অন্তরটা গ্রহণ করবে কিন্তু এই গ্রহণ করার জন্য তাকে চাইতে হবে তাকে চাইতে হবে সে চাচ্ছেন কাজ আবু জাহেলের জন্য আল্লাহ রসুল সাল্লাহাম কত দোয়া করলেন যে আল্লাহ এই আবু জাহেলের মতো এই ব্যক্তিকে দিয়ে তুমি ইসলামের জন্য কল্যাণ করো হলো না তাহলে নবীর দোয়াতেই যদি না হয় আমার আপনার দোয়াতে হবে কিন্তু তারপরে দোয়া করা বন্ধ করা যাবে আমি আপনি মনে করলেই যে হবে বিষয়টা এমন না রসুলাম মনে করলেন আবু জাহেল যদি ফিরে চলে আসে কত উপকার হতো আমাদের কত এই হতো সেই হতো উপকারের জায়গায় ক্ষতি হয়েছে না ক্ষতি ক্ষতি হয়েছে না আবু মাধ্যমে বিশাল বিশাল ক্ষতি হয়ে গিয়েছে ঠিক এখন এখনো আমাদের অনেকের ধ্যান ধারণা এরকম অমুকে যদি একসাথে হয়ে যেত অমুকে যদি চলতো অমুক যদি চলে আসতো আমাদের কাছে ইসলামের জন্য অনেক কল্যাণ হতো অনেক এই হতো সেই হতো কচুটাও না ঠন কিছুই না কিছুই না বিশাল হাতিকে দিয়েও অনেক বড় কাজ হয় না ছোট্ট একটা পিঁপড়াকে দিয়ে আল্লাহ তালা অনেক বিষয় কাজ নিয়ে ছোট্ট একটা পিঁপড়াকে দিয়ে জন্য অনেক বড় হম্বিতম্বি হতে হবে বিষয়টা এমন না নিজে জ্ঞান অর্জন করেন কোরআন সুন্নার জ্ঞান অর্জন করেন আল্লাহ আপনাকে আমাকে দিয়ে এমন কাজ নিতে পারেন যা অতীতে এই দেশে কোনোদিন হয়নি কোনোদিন হয়নি অতএব নিজেকে ছোট মনে করার কিছু না নিজে আগে জ্ঞান অর্জন করতে থাকেন কোরআন পড়তে থাকেন জানতে থাকেন বুঝতে থাকেন ওরাও এসে সারেন্ডার করবে একটা পর্যায়ে সারেন্ডার করবে বাধ্য হবে জি তো এ হচ্ছে হেদায়তুল কাবুল এই হেদায়তুল কাবুলটা হচ্ছে আল্লাহ এবং বান্দার সাথে জড়িত আল্লাহ তৌফিক দিবেন বান্দার অন্তর উন্মোচন হবে বান্দা চাইবে তো আল্লাহ তৌফিক দিবেন বান্দা চাইবে তো আল্লাহ তৌফিক দিবেন আল্লাহ তৌফিক দিবেন তো সে কবুল করবে হচ্ছে তিন প্রকার হেদায়ত বুঝতে পেরেছি আসেন বান্দা চাইলেই মানুষ হেদায়ত পাবেন আপনি চাচ্ছেন আমার জন্য হেদায়ত কিন্তু আমি চাচ্ছি না আমি পাবো না আমি চাচ্ছি আপনার জন্য হেদায়ত কিন্তু আপনি চাচ্ছেন না আপনি পাবেন না আমি চাইলেই আপনাকে দিতে পারবো না কে দিতে পারবে না পীর মুর্শিদ নেতা নেত্রী না নবী রসুল্লাহ পর্যন্ত দিতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের চাচা আবু তালেব ইসলামের জন্য বিশাল ত্যাগ দিলেন তিনি ইসলামের জন্য বিশাল ত্যাগ তার আল্লাহ রসুলের চাচা এত বেশি ত্যাগ দিয়েছেন ইসলামের জন্য ইতিহাসে বিরল এত বেশি ত্যাগ কেউ দেয়নি এত বেশি ত্যাগ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম যখন নবদ পেলেন নাবি হয়ে গেলেন মক্কার মুশ্রিকরা তার শত্রু হয়ে গেল শত্রু হয়ে যাওয়ার পরে এই চাচা তাকে এইভাবে ঢেকে রাখলেন আগলে রাখলেন এই চাচা এইভাবে করে আগলে রাখলেন কেউ তার দিকে চোখ উঠায় তাকাতে পারছে না কেউ তার দিকে আঙ্গুল ইশারা করতে পারছে না কেউ তার শরীরে টোকা দিতে পারছে না ঢেকে রাখছেন তাকে রসুলের হেফাজতের জন্য তিনি যা করেছেন সে কাজটি অন্য কেউ করতে পারেনি রসুলের সাথে তিনি সকল প্রকার জুলুম নির্যাতন সহ্য করেছেন অথচ মক্কার একক নেতা ছিলেন তিনি একক নেতা ছিলেন তিনি একক নেতা আবু জাহেল উৎপা সাহেব সব তার নেতৃত্বে থাকত একক নেতা ছিলেন তিনি সবাই তার নেতৃত্বে থাকত আল্লাহ রসুল যখন দাওয়াত দেওয়া শুরু করলেন শুরু করার পরে একটা পর্যায়ে মক্কার মুশ্রিকদের সাথে সংঘর্ষ শুরু হলো সংঘর্ষ শুরু হওয়ার পরে তাকে জনবিচ্ছিন্ন করে দেওয়া হলো একরকম কারাগারের মতো তার সাথে তাদের সাথে জীবন যাপন করা হলো তাদেরকে শিয়াবে আবি তালেবের ভিতরে বন্দি করে দেওয়া হলো সবার সাথে তাদের সাথে সম্পর্ক কাটা হয়ে গেল তিন তিনটা বছর জেলে আবদ্ধ থাকলেন এই চাচা আল্লাহ রসুলের সাথে ক্ষুদা দারিদ্রের কি অবস্থা তাদের সাথে যে সমস্ত শিশু বাচ্চাগুলো থাকতো বাচ্চাগুলো খাবার না পেয়ে চিল্লা ফাল্লা করতো কান্নাকাটি করতো বাচ্চারা মায়ের বুকে দুধ পেত না দুধ না পেয়ে তারা যে কান্নাকাটি করতো বাইরে থেকে সে আওয়াজ শোনা যেত মানুষগুলো খাবার না পাওয়ার কারণে গাছের পাতা গাছের ছাল খেত ঘাস খেত এই গাছের পাতা ছাল ঘাস খাওয়ার কারণে তারা যে মলমূত্র ত্যাগ করত পায়খানা করতো সেগুলোতে এই যে ছাগলের এই বটির মতো মানুষের মতো মলমূত্র না ছাগলের বটির মতো তারা মলমূত্র ত্যাগ করত এই চাচা রসুলকে তারপরেও ছেড়ে যাচ্ছেন না আল্লাহ রসুল যখন মেরে ফেলার জন্য হুমকি ধুমকি এটা সেটা দিচ্ছে একটার পর একটা পরিকল্পনা করছে রাতের বেলায় রসুল ইসলামের চাচা রসুলের সাথে বিছানা ট্রান্সফার করতেন মক্কার মুশ্রিকটা জানতো যে এই ঘরে মোহাম্মদ থাকে অতএব যাতে যে কোনো সময় এসে আক্রমণ করে মোহাম্মদকে হত্যা করে দিবে রাতের বেলায় মোহাম্মদ ইসলামের সাথে বিছানা পাল্টে নিতেন চাচা এসে মোহাম্মদ বিছানায় শুতেন আর মোহাম্মদ ইসলামকে নিয়ে তার বিছানা শুয়ে রেখে আসতেন যে কেউ যদি রাতের অন্ধকারে আক্রমণ করে দেয় তাহলে যেন আমি মরে যাই আমার বিপরীতে মোহাম্মদ বেঁচে যায় মোহাম্মদ বেঁচে যায় আমার বিপরীতে নিজের মৃত্যুকে সে টেনে নিতে চাচ্ছেন আর এক বর্ণনায় পাওয়া যায় রাতের বেলা তার সন্তানের সাথে বিছানাকে চেঞ্জ করে দিতেন আলী রাজি আল্লাহ তার ছেলে আলী রাজি আলমকে রাত্রেবেলায় নিয়ে এসে রোজ ঘরে শুয়াতেন আর রসুলামকে নিয়ে আলী রাজ ঘরে শোয়াতেন যে তুমি ওই ঘরে গিয়ে ঘুমা এই ঘরে ঘুমা যে রাতের বেলা যদি কেউ আক্রমণ করে দেয় তাহলে আমার ছেলে মরে যাক আর আমার